সাঈদ ইবনু মুসাইয়াব রহমতুল্লাহ আলহি হতে বর্ণিত তিনি বলেন যে যখন মুয়াবিয়া ইবনু আবু সুফিয়ান রদিল্লাহ তালাহ মদিনায় সর্বশেষ আগমন করেন তখন তিনি আমাদেরকে লক্ষ্য করে খুদ্বার প্রদানকালে একগুচ্ছ পরচুলা বের করে বলেন ইয়াহুদিরা ছাড়া অন্য কেউ এর ব্যবহার করে বলে আমার ধারণা ছিল না নাবি সাল্লাহ আলাইসাল্লাম এ কাজকে মিথ্যা প্রতারণা বলে আখ্যায়িত করেছেন অর্থাৎ পরচুলা গুন্দার রহমতুল্লা আলাহি সুবা রহমতুল্লা আলাহি হতে হাদিস বর্ণনায় আদম রহমতুল্লা আলাহি এর অনুসরণ করেছেন